নহে জঙ্গিবাদ নহে মৌলবাদ আল কোরআনের শাসন নীতি খোদার আশীর্বাদ নহে জঙ্গিবাদ নহে মৌলবাদ ইসলামী জীবন কথা শুদ্ধ জিন্দাবাদ নহে জঙ্গিবাদ নহে মৌলবাদ আল কোরআনের শাসন নীতি খোদার আশীর্বাদ নহে জঙ্গিবাদ নহে মৌলবাদ ইসলামী জীবন কথা শুদ্ধ জিন্দাবাদ নহে জঙ্গিবাদ নহে মৌলবাদ কোরআনের খোদার নহে জঙ্গিবাদ নহে মৌলবাদ ইসলামী জীবন জিন্দাবাদ সভ্য সমাজ করতে জুড়ি নেই তো ইসলামে শান্তি মুক্তি স্বাধীনতার শপথ সংগ্রামে সভ্য সমাজ করতে জুড়ি নেই তো ইসলামে শান্তি মুক্তি স্বাধীনতার শপথ সংগ্রামে সভ্য সমাজ গর্জে জুড়ি নেই তো ইসলামের শান্তি মুক্তি স্বাধীনতা সব সংগ্রামে সভ্য সমাজ গড়তে জুড়ি নেই তো ইসলামের শান্তি মুক্তি স্বাধীনতার শপথ সংগ্রামে সভ্য সমাজ গড়তে জুড়ি নেই তো ইসলামের শান্তি মুক্তি স্বাধীনতার শপথ সংগ্রামে অতীত ভুলে প্রশ্ন তুলে দেখারা উম্মা অতীত ভুলে প্রশ্ন তুলে দেখারা উম্মা দেখারা উম্মা নহে জঙ্গিবাদ নহে মৌলবাদ কোরআনের শাসন নীতি খোদার আশীর্বাদ নহে জঙ্গিবাদ নহে মৌলবাদ ইসলামী জীবন কথা সূর্য জিন্দাবাদ নহে জঙ্গিবাদ নহে মৌলবাদ কোরআনের শাসন নীতি খোদার আশীর্বাদ নহে জঙ্গিবাদ নহে মৌলবাদ

নিন্দুকারী ফুসকা ওঠে গল্পে ইসলামে ভদ্রতারি মুখোশ পরা মরিদ শয়তানের নিন্দুকারী ফুসকা ওঠে গল্পে ইসলামে ভদ্রতারি মুখোশ পরা মরিদ শয়তানের বাতিল মতের হামলাতে আজ হকে রাখতো বাতিল মতের হামলাতে আজ হকে রাখতো হকে রাখতো নহে জঙ্গিবাদ নহে মৌলবাদ কোরআনের শাসন দিতে খোদার আশীর্বাদ নহে জঙ্গিবাদ নহে মৌলবাদ ইসলামী জীবন কথা সত্য জিন্দাবাদ নহে জঙ্গিবাদ নহে মৌলবাদ আল কোরআনের শাসন নীতি খোদার আশীর্বাদ নহে জঙ্গিবাদ নহে মৌলবাদ ইসলামী জীবন কথা সত্য জিন্দাবাদ আল কোরআনের শাসন নীতি খোদার আশীর্বাদ ইসলামী জীবন কথা সত্য জিন্দাবাদ আল কোরআনের শাসন নীতি খোদার আশীর্বাদ ইসলামী জীবন কথা সূর্য জিন্দাবাদ আল কোরআন সন্নীতি খোদার আশীর্বাদ ইসলামী জীবন কথা সূর্য জিন্দাবাদ